ভজনম কুতোস্তে শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত জানিয়েছেন এই জগৎটাকে আপনারা জানবেন এক যন্ত্রণাময় পরীক্ষাস্থল শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত জানিয়েছেন আপনারা এই জগৎ প্রপঞ্চটাকে জেনে রাখবেন একটা যন্ত্রণাময় পরীক্ষাস্থল এখানে আপনারা পূর্বে পূর্বপূর্ব জন্মের কর্মফল অনুযায়ী যে সমস্ত অবস্থার মধ্যে পতিত হচ্ছেন সে অবস্থাগুলো মধ্যে মুহ্যমান হওয়া উচিত নয় এই যন্ত্রণায় পরীক্ষাস্থলে যে যত পরিমাণে সেই যন্ত্রণাগুলো সহন করতে পারবে মাথা পেতে নিতে পারবে কোনো বিদ্রোহ করবে না তিনি এই জগতে জয়যুক্ত হবেন যেটাকে শ্রীমন মহাপ্রভু আমাদের ভজন রাজ্যের গোপন রহস্য হিসাবে চিহ্নিত করেছেন সেখানে বলেছেন তিনাদপি শুনিছেন তররূপে আমানি না মানদিন কীর্তনীয় সদা না এ শ্লোকের আমি ব্যাখ্যা করতে বসি নাই তবে যে গুরুত্বপূর্ণ অংশটা না আলোচনা করলেই নয় সেটাকে তুলে ধরার জন্য কিঞ্চিত মাত্র প্রচেষ্টা করি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ভোপা জানিয়েছেন মহাপ্রভু হরিকীর্তনকারীর একমাত্র যোগ্যতা নির্দেশ করেছেন এই শ্লোকের দ্বারা শ্রীমন মহাপ্রভু হরিকীর্তনকারীর কি যোগ্যতা হতে পারে সেই যোগ্যতাটাকে তুলে ধরেছেন বৃক্ষের থেকে কখনো অধিক সহ্যগুণ কাউর হতে পারে বলে তো আমরা শুনিনি বৃক্ষের থেকে অধিক সহ্য কোন কাউর হয় আমরা শুনিনি তো এইসব কথার আলোচনা সায়ংকালীন অধিবেশন আমি করব বাস্তবিক পক্ষে যদি একটা ঘাসের সামান্য ডগাটা যেটা রয়েছে শিল প্রভুপাত বলেছেন যদি ঘাসের ওপরে কেউ পা রাখে ঘাসটা মাথা নিচু করে ফেলে কিন্তু পাটা সরিয়ে নিলে আবার মাথাটাকে উঁচু করে শিল বহুপাত জানিয়েছেন আমরা ততটুকু অহংকারও প্রকাশ করতে পারব না আমরা ততটুকু অভিমানও প্রকাশ করতে পারব না যদি ঘাসের ডগাটা একটু উঠে থাকে তাহলে কখন ছাগলতে ভেড়াতে খেয়ে নেবে ঠিক নাই এই সব কথার দার্শনিক আলোচনা করতে গেলে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের যে মূল আলোচনা বিঘ্নিত হবে যদিও এটা শ্রীমৎ ভাগবত ভাগবতী আলোচনার অনুকূলেই যাবে আমি জানি অত্যন্ত অনুকূলে যাবে তথাপি মূল পাঠে বিঘ্ন হতে পারে অগ্রসর হবে না বলে আমি মূলেতে ফিরে যাব অধিক আলোচনা না করে এই জগৎটাকে যন্ত্রণাময় পরীক্ষাস্থল ভেবে নিয়ে আপনারা অহর্ণহ হরিকথা কীর্তনের দ্বারা নিজেদের যে অযোগ্যতাগুলো আছে সেগুলোকে পরিপূরণ করার চেষ্টা করুন পরিপূরণ বললেন কেন কোনো সবাই কি পূরণ ছিল নাকি এখন অভাব হয়েছে হ্যাঁ এই জন্য পরিপূরণের কথা বলা হলো পূর্বেতে অর্থাৎ আমাদের জীবে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এই বিচারে গেলে জীবের ভেতরে যে অভাবগুলো দেখা দিচ্ছে সেগুলো থাকা উচিত ছিল না কিন্তু দেখা দিচ্ছে সেই জন্য এসব কথা বলা হলো আমরা আলোচনা প্রসঙ্গে কালকে শ্রীমৎ ভাগবতী মহাপ্রয়েশ পুরাণ পঞ্চম স্কন্ধের শুরু করতে হয়েছিল আমাদের সেখানে প্রিয়ব্রতের কথা অর্থাৎ উত্তানপাদ প্রিয়ব্রত এই দুজন প্রিয়ব্রত উত্তানপাদের কথা আপনারা আগেই আমি উল্লেখ করেছিলাম তাতে প্রিয়ব্রত বড় ভাই কথা বলা হয়েছিল উত্তানপাদ ছোট তথাপি কেন তার কথা আগে বলা হলো এসব কথাও আমি আলোচনা করেছি প্রিয়ব্রত চলে গেছেন জঙ্গলে সেখানে গিয়ে ভগবত চরণে তিনি মনোনিবেশ করেছেন মলয় পর্বতে চলে গেছেন ভজন করবার জন্য কালকে এসব প্রসঙ্গ আমি উত্থাপন করেছিলাম পরীক্ষিত মহারাজজি সুখদেব গোস্বামীর সম্মুখে একটা প্রশ্ন রেখেছেন যিনি এরকম ধরনের ভজনে অভিনিবিষ্ট চেতা যিনি এরকম অমৃত লাভ করেছেন পান করেছেন তিনি কি করে আবার সংসারেতে প্রবিষ্ট হয়ে সংসারের মধ্যে ডুবে গেলেন সংসারের মধ্যে তিনি নিবিষ্ট হলেন তার উত্তরে কালকে আমরা আলোচনা করেছিলাম সেখানে সুখদেব গোস্বামী বলেছিলেন ঠিকই কথা বলেছ রাজন কিন্তু এক কথা জেনে রেখো যারা পরংশগণের আস্বাদিত ভগবানের চরণ কমলের যে মকরন্দ খরিত হচ্ছে সেই খরিত সে অমৃত যারা পান করেছেন সেই পরমাংশগণ তাতে যাদের চিত্ত আবেশিত হয়ে পড়েছে তারা বাহ্যদৃষ্টিতে কোনো কার্যক্ষেত্রে কোনো ক্রমে যে কোনোভাবে জোর করে হোক তারা সংসারে তাদেরকে তুমি দেখছো আছেন তুমি দেখছো তারা সংসারে আছেন কিন্তু সংসার তাদের কিছু করতে পারে না এই সম্বন্ধে আমরা বিভিন্ন মহাপুরুষদের কথা আলোচনা করলে আমাদের প্রমাণাবলী সংগ্রহ করতে পারব শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদগণের প্রায় সকলেই বেশিরভাগ বাহ্যদৃষ্টিতে গৃহস্থ ব্যক্তি ছিলেন শিবানন্দ সেন শিবাস পণ্ডিত আদি সার্বভৌম ভট্টাচার্য কিন্তু শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের কথাও কালকে উত্থাপন করেছিলাম কিন্তু একটা কথা খুব ভালো করে স্মরণ রাখা দরকার যে ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের সংসার ছিল শিবাস পণ্ডিতের সংসার ছিল শিবানন্দ সেনের সংসার এই সংসারের সঙ্গে বদ্ধজীব যেন নিজের সংসারের তুলনা না করেন তাদের সংসারকে বলা হয়েছে ভগবানের সন্ধিনী শক্তির প্রকটিত নিযোজন এসব কথা বাইরের জগতের লোক বুঝতে পারবেন না যারা দীর্ঘদিন ধরে গৌড়ীয় মঠের সঙ্গ করেছেন তারা ছাড়া এই কথা উপলব্ধি করতে পারবেন না যদিও আমি কিঞ্চিত উত্থাপন করেছিলাম ছন্দিনী শক্তি দ্বারা কি হয় সংবিত শক্তি লাদিনী শক্তি এসব কথা আমি কিঞ্চিত কিঞ্চিত ব্যাখ্যা করেছিলাম এখানে জেনে রাখতে হবে যে ভগবানকে সর্বস্ব জ্ঞান করে তারা তাদের যে সংকীর্তন মুখে সর্বাঙ্গীনভাবে ভগবানের আরাধনা করে চলেছেন ভজন করে চলেছেন তাতে তাদের সংসার তাদের হরিভজনের বাধক হয় নাই তারা দৃষ্টিতে আপনার মতো সংসার করেছে বলে মনে হচ্ছে কিন্তু আপনাদের সংসার যেমন বাধা সৃষ্টি করে তাদের সংসার বাধা সৃষ্টি করে নাই কারণ নিরবচ্ছিন্নভাবে ভগবানের প্রতি ভক্তি ধারা অর্থাৎ ভজনের অর্থাৎ সেবার বৃত্তি তাদের পরিস্ফুটিত হয়েছিল তাদের জীবনের সর্বমুহূর্তে সর্বক্ষণে বরং সেবা করেও আমরা সেবা করতে পারিনি এ ধরনের যন্ত্রণা বা অভাববোধ তাদের হৃদয় ছিল এগুলো অনুভবের বিষয় হয় না সাধারণ ব্যক্তির বড় আশ্চর্য কথা তারা অনর্গল সেবা করে যাচ্ছেন অহর্নিশ ভগবানের সেবা করে যাচ্ছেন অথচ তারা কাঁদছেন আমরা ভগবানের সেবা করতে পারলাম না ভগবান চৈতন্যচন্দ্র নীলাচলে চলে গেছেন আর তারা কাঁদতে কাঁদতে তাদের জীবনগুলো অতিবাহিত করছেন বলছেন আমাদের মরে যাওয়া ভালো ছিল তার সঙ্গে বিচ্ছেদ আমরা সহ্য করতে পারছি না আমরা যেটাকে বলি বাহ্যদৃষ্টি বিপ্রলম্ব বিপ্রলম্ব মানে বিরহ বাস্তবিক বিচার করে দেখলে যখন আমি কোনো সাধুগুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে বিরহ যন্ত্রণা অনুভব করব। তখনই বাস্তবিক অন্তরে আমার তার সঙ্গে মিলন হচ্ছে দেখা হচ্ছে অবশ্যই এই কথাটা কিন্তু জড়জগতের ক্ষেত্রে প্রযোজ্য নয় জড়জগতের যদি কোনো প্রেমিক প্রেমিকা একে অপরকে ভালোবেসে থাকেন যদি একে অপরের থেকে অনেক দূরে সরে গিয়ে থাকেন তাদের মধ্যে যে স্মৃতি সেই স্মৃতির ফলে তাদের কোনো সুবিধে হবে না বাস্তবিক কোনো চিজগতের যে চেতনার উন্মেষ তাদের তার ফলে তা হবে না তাদের ওই ধরনের পারস্পরিক স্মৃতির ফলে তাদের বন্ধন বন্ধনশাই লাভ হয়ে থাকবে এই জন্য যেখানে কৃষ্ণ নামক পরম বিষয় উপস্থিত নাই সেখানে আপনাদের দৃষ্টিতে আপনাদের আইনগত দৃষ্টিতে লিগাল ভিউতে আইনের দৃষ্টিতে বা যে কোনো উচ্চ বিচার উচ্চ আদর্শের জড়জগতের যে স্ট্যান্ডার্ড আছে তাতে যে উচ্চ আদর্শ তার বিচারে আপনার তাদের ভালোবাসাকে অনেক উচ্চতে স্থান দিতে পারেন তাতে আমাদের কিছু যায় আসে না এতে যেখানে আমার পরম বিষয়ের অনুপস্থিতি সেখানে নুনাধিক মোর অর লেস ব্যবিচার জড়িত থাকবেই থাকবে অব্যবিচার ব্যভিচার এই প্রসঙ্গগুলো এটা গৌরীয় দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চৈতন্য মহাপ্রভু পার্শ্বদগণ মহাপ্রভুর সঙ্গে বিরহ যন্ত্রণা লাভ করছেন তারা আমি এই প্রসঙ্গে সময় মতো আলোচনা করব অধিক আলোচনা করব না কি সত্যি কি তাদের চৈতন্য মহাপুরুষ সঙ্গে কি বিরহ হয়েছিল সেই বিরহটা কি ধরনের বিরহ যেখানে সর্বক্ষণ মিলনের আনন্দই রয়েছে ভেতরে বাইরে মনে হচ্ছে কষ্ট এইসব বড় গোপন কথা সুখদেব গোস্বামী বলেছেন যে এই যে প্রিয়ব্রত এ মহাভাগবত বৈষ্ণব তুমি ঠিকই বলেছ রাজন কিন্তু জেনে রেখো বাড়ম উক্তম বাড়ম উক্তম ভাগবত उत्तम श्लोक सुषम चरणारविंद मकरंद रसो आवेशित चेतसो भागवतो परमहंस दयितो कथायम किंचित अंतराय विहितम स्वम शिवतमाम पदवीम न प्रायण हिन्नती राजन तुम्हें ठीक ही बोले কিন্তু জেনে রেখো উত্তম শ্লোক ভগবানের শ্রীমৎ চরণারবিন্দের যে মকরন্দ রস সেই রসেতে যারা আবেশিত চিত্ত সেই ভাগবত পরমহংস দ্বৈত কথায় ভগবানের কথাতে নিমজ্জিত রয়েছেন তাদেরকে বাহ্য কিছু ভজনে বিপত্তি এসে গেছে বলে মনে করলেও কিঞ্চিত অন্তরায় এসে গেছে বলে মনে করলেও তারা কিন্তু স্বাম শিবতমাম পদবিম্ন প্রায়ণ হিন্নান্তি তারা কখনোই ওই চরম মঙ্গলময় পথকে ত্যাগ করেন না বাইরে মনে হয় যেন সরে গেছেন বিঘ্ন উপস্থিত হলো এই জন্য অনেক অনেক বৈষ্ণবের চরিত্রে অনেক রকম বাহ্য দৃষ্টিতে বাজাবিঘ্ন সৃষ্টি হয়েছে বলে দেখি সেই সময়ে বদ্ধজীব যেন তাদেরকে উপহাস না করেন কোনো কোনো বৈষ্ণব তিনি সিদ্ধান্তবিদ অনেক কিছু ভজনে অগ্রসর হয়েছেন কোনো কারণে দৈবের কোনো কারণে তার বর্তমানে কোনো বাধা সৃষ্টি হয়েছে তাতে আপনারা উপহাস করছেন এরকম যেন না হয় কেন তার ওই রকম যে বিষয়টা আজ না হলেও কালকে কেটে যেতে পারে আবার তারা ভগবানের যে অমৃতময় যে যে পথ সে পথ থেকে তারা ভ্রষ্ট কখনোই হবেন না এইসব কথা ভগবান নিজে জবাব দিয়েছেন সেবার ভাগজী মহাপুরাণে বিভিন্ন স্থানে আমরা এসব আলোচনা দেখব আরেকটা কথা যেটা আলোচনা না করলেই নয় সেটা কালকে আলোচনা করেছিলাম অনেকের মনেতে এ ব্যাপারে আঘাত লাগতে পারে কিন্তু এখানে দৃঢ়তার সঙ্গে আমরা স্বাস্থ্য সিদ্ধান্ত মেনে চলব এর বাইরের কোনো কথা আমরা বলতে পারবো না আমরা বলেছিলাম যখন একটা বৃক্ষ রোপণ করা হয় সে যখন ফু জল বাতাস এবং আলো ধীরে ধীরে প্রাপ্ত হয় এবং জলসেচন আমাকে করতে হয় যখন সে স্বয়ং মাটি থেকে জল শোষণের ক্ষমতা লাভ করে তখন আর সেই বিক্ষোভকে বাইরে থেকে বিশেষ পরিচর্যা করতে লাগে না এই কথাতে লোকে যারা ভজন করেন তাদের অনেকেরই আঘাত লাগতে পারে কিন্তু এটা আঘাত লাগার কোনো কথা নয় কারণ যারা সেই অবস্থায় উন্নীত হন নাই অর্থাৎ ভক্তি ধর্মে তারা সেবাতে স্বতঃস্ফূর্তভাবে অন্তর থেকে যারা সুপ্রতিষ্ঠিত হন নাই তারা ওই চারাবৃক্ষের মতো চারাবৃক্ষে যেমন জলসেচন না করলে পরে হাওয়া বাতাস না পেলে পরে যেমন খুব শীঘ্রই মরে যেতে পারে সেরকম সম্ভাবনা তাদের ক্ষেত্রে রয়েছে যেহেতু তাদের মূল এখনও গভীরে যায়নি আমি এ কথাটা আলোচনা করতে গিয়ে বিজ্ঞানভিত্তিক প্রসঙ্গ তুলেছিলাম আরও বিশেষ কথা হলো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত যিনি গৌরীয় গোষ্ঠীপতি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব কোনো ব্যক্তি যেন নির্জনে পালিয়ে না যান গেলে তারা ভজন করতে পারবেন না একা থাকলেই নানা রকম উচ্ছৃঙ্খল জীবন সৃষ্টি হবে তারা হয়তো বাইরে তো কোনো বেশ নিয়েছেন সন্ন্যাস আদি হতে পারে কিন্তু তাদের বাচালতা যায় নাই তারা বিষয়েতে রমণ করলে তাদের সর্বনাশ উপস্থিত হচ্ছে সেই জন্য অত্যন্ত কঠোরভাবে তাদেরকে গুরু বৈষ্ণবের আনুগত্য মেনে চলতে হবে যদি না মানেন আমি কালকে তিন সত্য করে বলেছি এটা স্বাস্থ্যের কথা তারা এগোতে পারবেন না পতন হয়ে যাবে মায়াদেবী তাদেরকে ছাড়বেন না মায়াদেবী অগ্রসর হতে দেবে না বিভিন্ন সুযোগ সুবিধাকে কেন্দ্র করে কেউ কেউ নিজ নিজ আলাদা আলাদা জীবনযাপন করলে তারা যদি পরহংস বৈষ্ণবগণের সঙ্গে তুলনা করেন ওরাও তো আলাদা রয়েছে আমরা থাকলে কি এইসব কথাগুলো তারা উপলব্ধি করতে পারবে না উল্টে আরও বিপদ হবে যাদের নিরন্তর অনর্গল আর কি ভগবানের কথা কীর্তন অন্তর থেকে প্রবাহিত চলছে কোনো সময়তে সংকীর্তন বা ভগবানের নাম বন্ধ হচ্ছে না অবিচ্ছিন্ন গতি চলছে সেই অবস্থায় সেই সময় তারা নির্জনতে বাস্তবিক নাই কারণ তাদের অনর্গল ভগবানের স্মৃতি ভগবানের কথা ভগবানের সেবা এই তাদের জীবনের পরম জীবাতু অতএব এখানে কোনো অন্যরকম প্রসঙ্গ আসতে পারে না কিন্তু বাদ বাকি যে কথাগুলো বলেছিলাম অর্থাৎ যতক্ষণ তারা ভক্তি জগতের অত্যন্ত গভীর কৃপা লাভ না করেছেন অনর্গল রসে আপ্লিত আপ্লিত নাই হচ্ছেন ভক্তি রসে ততক্ষণ পর্যন্ত তাদের বলা হইতে তারা অবলম্বন অবশ্যই গ্রহণ করবেন যেমন ভক্তিলতা এই কথা বলার দার্শনিক অর্থ হলো এই যে ভক্তিকে যদি তুমি আশ্রয় করতে পারো যদি ভক্তিতে এগোতে চাও তাহলে অবশ্যই মহান গুরু বৈষ্ণব তেজিয়ান গুরু বৈষ্ণবকে অবলম্বন করে এগো যেমন লতা গাছকে কিছুই না করে লতা গাছের সামনে একটা খালি খুঁটি দিয়ে দেবে তোমায় কিছু করতে হবে না ও লতা গাছ আপনি আপনি সেটাকে বেয়ে বেয়ে এবার উপরে উঠে যাবে যত উপরে চাও তুমি উঠে যাবে সেরকম ভক্তিলতা বীজ থেকে যখন অঙ্কুরিত হয় সেই সময় যদি তারা মহান তেজিয়ান গুরু বৈষ্ণবের আশ্রয় গ্রহণ করে অনর্গল তাদের সান্নিধ্য মানসে এবং বাহ্যে অনর্গল সেই সব হরিকথা শ্রবণ করে তাদের সঙ্গ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের জীবন শাসিত হবে না রেগুলেটেড হবে না তাদের জীবন কখনোই রেগুলেটেড হবে না আর জীবন যখন রেগুলেটেড হবে না তখন তাদের সিদ্ধি লাভের কোনো সম্ভাবনা নেই সিদ্ধি লাভ না করার মানেই হলো তারা অসিদ্ধি অর্থাৎ কাঁচা রয়েছেন কাঁচা অবস্থায় মায়া তাদেরকে যথেচ্ছ যখন তখন ঝেঁটা এবং জুতো মারবেন মায়াদেবী আমাদের সবাইকে ঝেঁটা মারছেন সব সময় যখন তখন সুযোগ পেলে কাজী মায়াদেবীর এই রকম যে শাসন মায়াদেবীর যে এই ধরনের বিপদ এই বিপদ থেকে বাঁচবার অন্য কোনো রাস্তা নেই যার জন্য ভগবান গীতাতে একটাই কথা বলেছেন মামে বোঝ প্রপদ্যন্তে মায়া মেতাম তারন্তিতে কিন্তু আমার চরণে তো আর সাক্ষাৎ আশ্রয় নেওয়া যায় না সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করেই আমার চরণে আশ্রয়ে কথাটা সিদ্ধ হয় এইভাবে বলছেন এই যে রাজপুত্র প্রিয়ব্রতের কথা আরো সুন্দরভাবে বলছেন সুখদেব গোস্বামীজি বলছেন জরহি বলছেন जर् बाबो हो राजन स राजपुत्र प्रियव्रत परम भागवतो नारदस्यो चरणो उपुसेवयाञ्जसा अवगतो परमार्थो तत्त्व ब्रह्मसत्रेण दीक्षमानो अवनीतलो परिपालायं नायतो प्रवरो गुणगणैः गणैकांतो भाजन तया स पित्रोपो स पित्रो स पित्रोपा मंत्रितो भगवती वासुदेव एवा एवाव्यावधानो समधि योगेन समावेशित सकल कारक क्रियाकलापो नैव अभ्यनंदत यद्यपि तत् प्रत्यन् प्रत्याम्नायतव्यं प्रत्याम्नायम्नतव्यं तदधिकरणो आत्मनो अन्यस्माद् অসত ওপি পরাভব অন্বীক্ষমান বলছেন জরহি বাব হ রাজনস রাজপুত্র প্রিয়ব্রত বলছেন এই যে সময়ে রাজপুত্র পরম ভাগবত প্রিয়ব্রত নারদজি মহারাজের সান্নিধ্য লাভ করেছিলেন গুরু হিসাবে কাকে লাভ করেছেন বলছেন জরহি বাব হ রাজন স্বরাজপুত্র প্রিয়ব্রত পরম ভাগবত নারদস্য চরণ উপসেবায়া অঞ্জসা অঞ্জস অবগত পরমার্থ সতত্ত্ব কার কৃপা লাভ করেছিলেন গুরুদেব নারদজির কৃপা লাভ করেছিলেন তার চরণের সেবা করার ফলে খুব অনায়াসেই অবগত হয়েছিলেন পরমার্থ সতত্ব আর তিনি কি করেছে ব্রহ্মসত্ত্বে দীক্ষিত হইবেন পরমাত্ম অবগত হইয়াছিলেন এবং ব্রহ্মসত্ত্বে দীক্ষিত হইবেন সেই সময়ে স্বয়ম্ভব মনু ব্রহ্মসত্ত্বে দীক্ষিত হবেন সব পাকাপাকি হয়ে গেছে ঠিক সেই সময় কি হলো সেই সময় স্বয়ম্ভব মনু জ্যেষ্ঠপত্র প্রিয়ব্রতকে রাজনীতি উক্ত সকল প্রধান প্রধান গুণের একান্ত আশ্রয় জেনে বাস্তবিক যদি এ প্রজাপালন করে এই সবচেয়ে ভালো করবে এই জন্যে অবনীতল পরিপাল অবনীতল অর্থাৎ পৃথিবী পরিপালনের জন্য তাকে নিযুক্ত করলে এরও আবার ইতিহাস আছে আমরা আনছি কি করে নিযুক্ত করলেন সে তো হবে না নিযুক্ত করলেন ওই রাজপুত্র প্রথমত তা গ্রহণ করেন নাই কিন্তু তার রাজ্যভার না লইবার কারণ এই যে তিনি নিরবচ্ছিন্ন যে সমাধি যোগে ভগবানের চিন্তা করেন বাসুদেবে আপনার ইন্দ্রিয়গণের ব্যাপার সমূহ অর্পণ করে হে রাজন যদিও পিতার আজ্ঞা প্রত্যাখ্যান করা উচিত নয় তথাপি প্রিয়ব্রত এই বিবেচনা করেছিলেন যে রাজ্যাধিকার এটা অলিক বিষয় আজ আছে কাল নেই কিন্তু নিরন্তর এই ইয়ে এই রাজ্য প্রপঞ্চ হইতে পরাভব হয় এই আলোচনা করে তিনি রাজি হন নাই যাই হোক जर ही बाबह राजन स्वराजपुत्र व्रत परम भागवत नारद स्वचरणोपसेवय अंजसा अवगत परमार्थ तत्व परमार्थ सतत्व ब्रह्म सत्यन दीक्षमान अवनीतल परि न तो नतो प्रवड़ो गुणगणैका आंतो भाजनो स पितरो उपम उपामंत्रितो भगवती वासु वासुदेव एवाव्याबुद्धान समाधि योगेन समो समावेशित सकल कारक क्रियाकलाप नैव अभ्यनंदत यद्यपि तत् प्रत्याप्रत्याम्नाया प्रत्याम्नायाम तब्यो आम्नायतव्यो तदधिकरण आत्मनो অন্যস্মাদ অসদ ওপি পরাভব অন্বীক্ষমান এই কথাটা আমি ব্যাখ্যা করলাম এই রাজ্য রাজধানী পরিকর যা কিছু আছে এই সব বিষয় নিয়ে যদি আমি থাকি তাহলে প্রতি পদে পদে আমার পরাভব হবে ভগবান নিরন্তর চিন্তার ব্যাঘাত হবে এই জন্য তিনি কোনো মতে এটা রাজি হন নাই পরবর্তীকালে পিতা তাকে কিভাবে এই রাজ্য সিংহাসনে পৃথিবী পালনের জন্য নিয়োগ করেছিলেন উপযুক্ত পাত্র বিবেচনা করে তার একটা ইতিহাস আছে কি ইতিহাস না বলছেন নারদজি মহারাজ যখন তাকে এই সব তত্ত্ববিজ্ঞান উপদেশ দিচ্ছিলেন মনু মনুজি মহারাজ বড় ব্যথিত হয়েছিলেন ছেলেটা খুব ভালো ছেলে সে চলে গেল জঙ্গলে সংসার ত্যাগ করে সংসার তো মানে ঘর থেকে চলে গেছে এই অবস্থায় তখন তিনি ব্রহ্মার কাছে তিনি জানালেন আপনার এই যে নাতি এ তো কোনো মতে থাকছে না সংসারে কি করব। আপনি যদি দয়া করে একে একটু বলেন বুঝিয়ে দেন তাহলে আমাদের সুবিধে হতে পারে এই প্রার্থনা করাতে ব্রহ্মা পুত্র মনুর সঙ্গে তিনি সেই নিত্য তার যে ধাম আছে ব্রহ্মা যে ধাম সেখান থেকে ব্রহ্মলোক থেকে ধীরে ধীরে নিচে নেমে আসছেন এসে ঠিক যেখানে প্রিয়ব্রতকে নারজি মহারাজ যেসব তত্ত্ববিজ্ঞান শিক্ষা দিচ্ছিলেন গুরু এবং শিষ্য নির্জনতে বসে সেখানে যখন নিরন্তর এইসব শিক্ষা দিচ্ছিলেন নারদজি তাকে সেই রাজপুত্রকে সেই সময় হঠাৎ দেখেন ব্রহ্মা সেখানে পুত্রকে নিয়ে অর্থাৎ মনুকে নিয়ে মনুজিকে নিয়ে তার সঙ্গে আরও কয়েকজন রয়েছেন তারা সেখানে আবির্ভাব হলেন যখনই ধীরে ধীরে তাকে এই গুহার সামনে আসতে দেখছেন দেখে তার সঙ্গে সঙ্গে ব্রহ্মাকে দেখে লাফিয়ে উঠেছেন সসম্ভ্রমে তাকে আদর যত্ন করলেন অর্চনা করলেন তার চরণ করার পরেতে ব্রহ্মা তাকে বুঝালেন বাবা তুমি যে এই সমস্ত জিনিসগুলো ত্যাগ করে চলে এসছো অর্থাৎ আমরা যে আদেশ প্রাপ্ত হয়েছি ভগবানের আদেশ অর্থাৎ এই সংসারকে বৃদ্ধি করার জন্য যে আদেশ ভগবান আমাদের দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা আমরা সেবা কার্যে নিযুক্ত আছি তোমার পিতাও সে কর্ম করেছিলেন আমিও সে কর্ম করেছি অন্য অন্য গণ ভগবানের আদেশ পালনের জন্য তারা নিজেরা এই সব সেবাতে নিয়োজিত রয়েছেন তুমি এই সমস্ত ত্যাগ করে চলে গেলে তাহলে ব্রহ্মা এইবারে বোঝাচ্ছেন ভগবান ব্রহ্মা কি বলছেন নিবোধ তাতে মেদম নিবোধ তাতেদম অমৃতম বব্রিমি মা অসুয়তম দেবম অর্হসি অপ্রিমেয়ম বয়ম ভবস্তি তত ঈশ মহর্ষিভাম সর্বে বিবসা যস্ব দিষ্টম নিবোধতাত বলছেন নিবোধ তাতেদম অমৃতম হে তাত হে বাছা নিবোধ তাতেদম অমৃতম বুবমি আমি অমৃতময় কথা বলছি শোভন করো বোঝবার চেষ্টা করো মা অসুইতম আমার উপর কিন্তু রাগ করো না অসুয়া প্রকাশ করো না দেবম অর্হস্য প্রমেয়ম বয়ম সেই ভগবান পরাৎপর অখিলেশ্বর দেব দেব ভগবান পরাৎপর অখিলেশ্বর যিনি তার আদেশই বয়ম বয়ম ভবস্তে আমরা এবং ভব শঙ্কর বয়ম ভবস্তে তত এইস মহর্ষির বহাম সর্বে বিবসায়স্তদিষ্টম আমরা সকলেই শঙ্কর আদি সবাই তার আদেশ আদেশকে পালন করে আমরা চলছি তিনি যে আদেশ করেন তাই দেবর্ষি আদি থেকে আরম্ভ করে যত লোকপাল সর্বে বিবসা যশদিষ্টম আমরা বিবশ হয়ে যার আদেশকে পালন করবার জন্য সবসময় সাবধান থাকি কোনো রকম ভুল হয়ে যেন না হয় শঙ্কর ভগবান সর্বদাই ভগবানের আদেশ পালন করছে ব্রহ্মাও তাই ইন্দ্র চাই বরুণ সবাই সমস্ত লোক পানগণ এখানে বলছেন ভবায় নাশায় চ কর্ম কর্তুম শোকায় মোহায় সদা ভয়ায় সুখায় দুঃখায় চ দেহ যোগম অব্যক্ত দৃষ্টম জনতাঙ্গ ধত্তে এই যে দেহধারী এই সকল ঈশ্বরের অধীন হে প্রিয়বত জীব সকল জন্ম মৃত্যু শোক মোহ ভয় দুঃখ এইসবের অধীন রয়েছে এই প্রকারে সকলের নিমিত্ত পরমেশ্বর দত্ত দেহযোগ সর্বদাই ধারণ করে যে যেরাম কর্মফল গ্রহণ করেছে সেই অনুপাতে তাকে দেহ ধারণ করতে হয় তার অন্যথা তার অন্যথা হওয়ার তার অন্যথা হওয়ার কোনো কোনো রাস্তা নেই আমরা ভগবানের আদেশ কেমনভাবে পালন করছি জানো বাবা ঠিক যেমন কলু কলু যেমন কি হয় কলু যেমন বলদকে কি করে বলদকে নাকটাকে ফুরে বলদকে ধরে তাকে দিয়ে ঘোড়ায় আর ঘানিটাকে ঘোড়ায় আর সেখানে কি হয় সেখানে তেল পেশাই হতে থাকে এখন অবশ্য মেশিন বেরিয়ে গেছে এখনও ঘানিতে পেশা তেল পাওয়া যায় ঘানিতে পেশায় ব্রহ্মাজি ঠিক সেরম উদাহরণ যে সর্বে বহাম আয়ো প্রত নাসিব দ্বিপদে চতুষ্পদ বড় অদ্ভুত কথা সর্বে বহাম আমরা সবাই বহন করে চলেছি তার আদেশ সেই বলিমেশ্বরায় ঈশ্বর পরাৎপরাখিল অখিলেশ্বর পরব্রহ্ম সেই পরাৎপরাখিল ঈশ্বর ভগবান তার আদেশ পালন করে যাচ্ছি আমরা সবাই সর্বে বহাম বলিবিশ্বরায় কেমন বলি যেমন কলু যেমন বলদকে নাক ফুড়ে দড়িটাকে বেঁধে খালি ঘোড়ায় প্রত নাসি ও দ্বিপদে চতুষ্পদ পার্থক্য খালি এই যে এই যে বলদটা তার চারটে পা আমরাও পশুর মতো সেই যা মালিকের আদেশ পালন করে যাচ্ছি দ্বীপ বলছেন দ্বিপদে চতুষ্পদ বড় অদ্ভুত ব্রহ্মার দৈন্যের কথা বলেছেন এগুলো শিক্ষণীয় ব্রহ্মা বলছেন আমরা আমাদের মনে করছো দুপদ আর তুমি মনে করতে পারো আমরা দুপদ ও তো চার পদে পশু ওটা আমরাও দ্বিপদে চতুষ্পদ বাস্তবিক পক্ষে আমাদের কোনো স্বাতন্ত্রতা নাই ঠিক ভগবান যেরম আদেশ করবে আমাদের করতে বাধ্য হব কিচ্ছু করার নেই দেবী দুর্গা তাই পালন করে যাচ্ছেন শঙ্কর তাই পালন করছেন সৃষ্টি স্মৃতি পলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্ব ভুবনানি বিবর্তি দুর্গা ইত্যাদি শ্লোকে আলোচনা করেছি ভগবানের আদেশকে পালন করে যাচ্ছেন কিচ্ছু করা নেই এই যে কথা বড় অদ্ভুত সেই যে সর্বে বহাম আয়ো প্রোতা নসিব নসাইব নসিব একসঙ্গে দ্বিপদে চতুষ্পদ কিচ্ছু করার নেই আর একটা কথা বাবা জেনে রেখো তুমি যে পালিয়ে এসছো সে সম্বন্ধে একটা গভীর কথা তুমি চিন্তা করে দেখো ভয়ম প্রমত্তস্ব বনীষোপিষাত ইয়ত স আস্তে সহসট পত্ন্যা জিতেন্দ্রিয়স্বাত্মরতিরবুধস্য গৃহাশ্রম কিংনু করতি অবদ্যাম কি বলছেন ভয়ম প্রমত্তস্ব বনীষোপিষাত यत स आस्ते सहसट पत्न्य जितेन्द्रिय स्वात्मरतेर्बुध গৃহাশ্রম কিং নু করতি অবদ্যাম একটা কথা বিবেচনা করে দেখো বাবা যিনি সর্বদাই বিষয় সুগেতে বিভর যার অন্তঃকরণ এখনো নির্মল হয় নাই যিনি বিষয়ের যে প্রভাব অর্থাৎ ত্রিগুণের প্রভাবের বাইরে কোনো মতেই যেতে পারেন নাই সেই ব্যক্তি যদি বলে আজকে আমি জঙ্গলে চলে যাচ্ছি রইল তো সংসার তো রইল সংসার বললে কি হবে ওই জঙ্গলে গিয়েও সে বসে বসে কি করবে অনর্গল সেই বিষয়ের চিন্তাই করবে বাইরের দৃষ্টিতে বিষয় ত্যাগ করে এসছে বলে মনে হয় কিন্তু অন্তর্দৃষ্টিতে তার বিষয় ত্যাগ হয় নাই সমগ্র হৃদয় জুড়ে বিষয়ের যে প্রভাব সেটা বিরাজমান রয়েছে ওই জন্য দেখবেন যারা রিটায়ারমেন্টের পর রিটায়ারমেন্টের পর অনেকেই হ্যাঁ অনেকেই নিজেকে অকেজো মনে করেন আমি আর কোনো কাজে রইলাম না আর আমরা এত সময় পর্যন্ত অপেক্ষা করতে বলি না ভাগবতী মহাপ্রাণ বলেছেন যে কৌমারে আচরের ধর্ম প্রাজ্ঞ ব্যক্তি তিনি সবসময় ছোট্ট বয়সেই ছোট্ট বয়সে বালকগণকে সবাইকে ভজন করাবেন এবং নিজেও ভজন করবেন প্রাজ্ঞ ব্যক্তি কখনো এরকম অজ্ঞানের মতো বলবেন না যা আমাদের বয়স হোক রিটায়ারমেন্ট হই তারপর আমরা ভজন করবেন না জীবনের কোনো ঠিক নাই যত শীঘ্র পারো ভজ গোবিন্দচরণ জীবনের কোনো ঠিক নাই ধন জীবন যৌবন রাজ্য সুখম নহিনী তো মনুখন নাশ পরম তেজোন্ন কথা সখলমবিফলম ভজ গোদ্রুম কানন রঞ্জীবীধুম ভজ গোদ্রুম কানন রঞ্জীবীধুম ভজ গোদ্রুম কানন রঞ্জীবীধুম আমাদের জীবনে কোন ঠিক নাই ধন যেও যেvano ধন জীবন জৌবন রাজ্য সুখম নাহি নিত্য মনুক্যন নাশ পরম যারা দিব্য চোখ খুলে গেছে তারা প্রতি মুহূর্তে দেখছে যেসব বস্তুগুলোর উপরে আসক্তি ছিল আজকে চোখ খুলে গেছে দেখছে সমস্ত সময় নাশবান সবসময় ক্ষয়প্রাপ্ত হচ্ছে আমিও আস্তে আস্তে যাচ্ছি জমালয়ের দিকে আমার এক একটা করে দিন বসন্তের ঝরা পাতার মতো ঝরে পড়ছে একটা করে দিন চলে যাচ্ছে আর যারা তত্ত্ববিদ তারা সবসময় চিন্তিত হবে ভগবানের চিন্তা থেকে আমি জানি এক বিন্দু এদিক ওদিক না হোক সেরা বলছেন বাবা দেখো ভয়ম প্রমত্তস্য বনেশ পিসাব ব্রহ্মার যুক্তিটা অত্যন্ত লজিক অত্যন্ত দৃঢ় যদিও প্রিয়ব্রতর হৃদয়তে কোনো বিষয় নাই কিন্তু ব্রহ্মা এমন ধরনের প্যাঁচ মেরেছেন নাতিকে তার এড়াতে পারছে না এটা একে তো এত বড় একটা গাম্ভীর্য এত বড় একটা ব্যক্তিত্ব ব্রহ্মা তিনি বোঝাচ্ছেন বলছেন দেখো বাবা ভয়ম প্রমত্তস্য বনেশ পিসা তাই কিনা বলো বলছেন যারা প্রমত্ত অর্থাৎ বিষয় নিয়ে পাগলের মতো সময় নষ্ট করছে তারা জঙ্গলে গেলেও তো বাবা তাদের ভয় আছে ব্রহ্মা বলছেন তারা কি জঙ্গলে গিয়ে পার পাবে নাতি বলছেন না কারণ বিষয় তো তাদের ভিতরে রয়েছে বিষয় থেকে মুক্তি হয়নি ভয়ম প্রমত্তস্ব বনীষ পিসাদ যত স্বাস্থ্যে সহসট পত্নিয়া সহসট পত্নিয়া এই কথাটা মানুষ সপত্নী একটা ব্যক্তি যদি ছটা পত্নী হয় বিভিন্ন দিকে টানে তাহলে সেই ব্যক্তিটা কোথায় যাবে এরকম ধরনের অবস্থা সহজ পত্নীয়া মানে হচ্ছে ছয় সব পত্নী নিয়ে যখন বসবাস করে কোনো ব্যক্তি সতীনের মধ্যে ঝগড়া লেগে যায় একে অপরকে ঝগড়া করে এ মারামারি এ স্বামীর হাত ধরে টানে ও টানে এ করতে হবে এই এরা নানারকম দ্বন্দ্ব সেখানে বলছেন উদাহরণ দিচ্ছেন যেমন সহসট্ট পত্নিয়া এটা দার্শনিক কথা হলো কথাটা কোনোটাই মিথ্যে নয় এর মধ্যে বাস্তবিক কথা হলো কি না কাম কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য এই ছটাকে বলা হয়েছে পত্নী যেটা কালকে কালকে না কবে আলোচনা করে পুরঞ্জনের কাহিনী সুন্দর হ্যাঁ ও বুদ্ধি হচ্ছে প্রমোদা তার সঙ্গে বড় দোস্তি তার উঠতে বসতে খেতে শুতে কোনো সময় তার সঙ্গ ছাড়েন না এই ধরনের আলোচনা কালকে হয়েছিল এই দুষ্ট বুদ্ধিকে বিষয় নিবিষ্ট বুদ্ধিকে আশ্রয় করে জীবাত্মা যখন কোনো মঙ্গলের পথে নিজ চেষ্টায় অগ্রসর হতে যায় তখন তার অগ্রসর হওয়া সম্ভব হয় না ওই জন্য আমি সময় সময় এগুলো আলোচনা করেছিলাম বদ্ধজীব নিজ চেষ্টায় কখনো পরম মঙ্গলের রাস্তা অনুসন্ধান করতে পারে না পরম মঙ্গলের রাস্তা একমাত্র গুরু বৈষ্ণব ভগবান ছাড়া আর কেউ দেখাতে পারে না জগতের কোনো ব্যক্তি তারা জড়জগতের কোনো বিষয়ে অভিজ্ঞ থাকতে পারেন তারা সেই সেই বিষয়েতে আপনাকে পরামর্শ দিতে পারেন কিন্তু পারমার্থিক পরম মঙ্গলময় বিষয়েতে প্রাপ্তি বিষয়ে চরম মঙ্গলের পথে কেউ আমাকে পরিচালনা করিতে পারেন না বদ্ধজীব কখনোই পারেন না সেই জন্য বলছেন ভয়ম প্রমত্তস্ব বাণীষু পিসাদ যত স আসতে সহসট্টপত্নী আচ্ছা বলো জঙ্গলে গিয়ে বেলাপ কি যেখানে যদি ষঠপত্নী আমাদের ছজন এই সপত্নীর সঙ্গে যদি বসবাস করে কাম ক্রোধ লোভ মদম আশ্চর্য ইত্যাদি নিয়ে যদি বসবাস করে তাহলে সেই বসবাসের পক্ষে থেকে শান্তি পাবে সবসময় তাকে তাড়িয়ে বেড়াবে তাড়িয়ে তো মন জয় হয়নি ফার্স্ট ভজনের প্রাইমারি কথা হলো মনকে জয় ভালো করে লোকে বোকা বানাচ্ছে সমাজের আমি খুবই দুঃখিত কুকুরের মতো চিৎকার করে রক্ত ক্ষয় করছি আমি জানি না কার কার কাছে এই কথা পৌঁছে যাচ্ছে ভগবানের ইচ্ছায় আমার ইচ্ছা আমি কারোর সঙ্গে কম্পিটিশন করতে বসি নাই আমার একমাত্র ইচ্ছা যারা ভক্তি বিনোদ ঠাকুর বহুপাদের বিরুদ্ধে যাচ্ছেন তাদের জন্য আমার এই গলা চিৎকার করে তারা সাবধান থাকুন ভক্তিবিনোদ ঠাকুর বহুপাদ যা বলেছেন ভাগবতের সঠিক সিদ্ধান্তকে তাদের বিচারের আলোকে পেশ করার চেষ্টা করুন কোনো রকমভাবে লোক ঠকান আমি সহ্য করব না কোনো রকমভাবে লোক ঠকান আমি সে যে মহারাজি হোক আর যে হোক সে টিকতে পারবে না যখন আমার গলা যাবে সেখানে তার বিদ্রোহ করুক আসতে না দিক টিকতে পারবে না তারা আজ না হলেও কালকে মাথা নিচু করতে হবে তাদের সেই না বলছেন আর বিপদ তো হবেই ভগবানই তাদের বিপদ পাঠিয়ে দিচ্ছেন ওই জন্য বলছেন ভয়ম প্রমত্তস্য মনীষী বিষাদ যত আসতে যতক্ষণ কোনো ব্যক্তি সে যে অবস্থাই হোক সেই যদি কামকোদের বসে থাকে সে যে বেশি থাকুক তার সাবধানে থাকতে হবে তিনি যে অবস্থায় রয়েছেন তাতে লোক ঠকবেই ঠকবে কেন তিনি যে অবস্থায় রয়েছেন তাতে তিনি পরম নিত্য জগতের কথা বলতে পারবেন না তার আদর্শ দেখাতে পারবেন না তিনি তাতে বিপদগ্রস্ত হবে লোক সবাই ওই জন্য সবাইকে সাবধান হতেই হবে প্রভুপাদের বংশধর আমরা কিভাবে প্রভুপাদের পরবর্তী সময় কি ধরনের দুর্ঘটনা ঘটেছিল সেগুলো জেনে আমরা কানে হাত দিই আমাদের দরকার নেই বড় বড় মিশন তৈরি করে আমাদের প্রয়োজন নেই বরঞ্চ এই গলি বাজার যেসব জায়গায় কেবল অনর্গল বহুপাদের কথা বলো অনর্গল বহুপাদের কথা বলো সমস্ত বদ্ধজীব উদ্ধারক যারা সাধুর বেশে রয়েছেন যারা উদ্ধার হবেন না বলে প্রতিজ্ঞা করেন তার থাক নতুন লোক উদ্ধার যারা আছেন তারা কিছু শিখুক তারা জানুক আমরা বন্ধ করতে পারবো তারা বন্ধ করতে পারবেন না তারা এই ধরনের অপ্রাকৃত জগতের কথাকে বন্ধ করতে পারবেন না কোনোদিনই সম্ভব না যে কোনোভাবেই প্ল্যান করুন পারবেন না আটকাতে পারবেন না আমার কণ্ঠকে আমার লেখাকে আটকাতে পারবেন সেই জন্য ততক্ষণ পর্যন্ত মানুষের বিপদ যতক্ষণ পর্যন্ত ছটা পত্নীকে নিয়ে একসঙ্গে বাস করে সে জঙ্গলে গেলেও তার বিপদ আর যদি কেউ জিতেন্দ্রিয় হয় বাবা জিতেন্দ্রিয় আত্মারতের বুধস্য যদি কেউ জিতেন্দ্রিয় হয় আত্মরতি সম্পন্ন যিনি হয়েছেন তার পক্ষে জিতেন্দ্রীয় স্ব আত্মরতের বুধস্য তারা তারা যদি ঘরেই থাকে তাদের বা কী বিপদ যারা জিতেন্দ্রীয় হয়েছেন যারা আত্মরতিতে ডুবে রয়েছেন বোঝা গেল যারা পাহ্যদৃষ্টিতে গৃহে রয়েছেন কিন্তু জিতেন্দ্রীয় এবং আত্মরতিতে ডুবে রয়েছেন আত্মরতিতে ডুবে রয়েছেন তাতে সংসার আশ্রম বাবা কি ক্ষতি করতে পারে তাদের সংসার আশ্রম কি ক্ষতি করতে পারে এটি তো প্রশ্ন এটা প্রশ্ন কথাটা অত্যন্ত সত্য কথা কিন্তু প্রিয়ব্রতের ক্ষেত্রে কিন্তু এই কথাটা ঠিক নয় ব্রহ্মা কিন্তু এটা পরে বুঝতে আমি বোঝালাম নাতিকে সাত পাঁচ দিয়ে বুঝিয়ে দিলাম কিন্তু প্রিয়ব্রতের ক্ষেত্রে এটা ঠিক নয় প্রিয়ব্রতের যে অবস্থায় গিয়েছিল যার জন্য ব্রহ্মাকেও দুঃখ পেতে হয়েছে কথাটা আমি এখন এর একটা প্রমাণ উল্লেখ করি যে কথাটা শ্লোক ব্যাখ্যা করলাম তার একটা সেই চৈতন্য মহাপ্রভুর লীলা থেকে ভক্তবৃন্দের একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে যেটা সত্য যিনি জিতেন্দ্রীয় যার আত্মরতি লাভ হয়েছে যার ভক্তি লাভ হয়েছে ভগবানের চরণে অনর্গল খালি ভগবানের চিন্তন আমরা চাই সে যদি সংসারও থাকে তার সংসায় জয়যুক্ত হোক তার সংসার জয়যুক্ত হোক তিনি সংসার করেছেন খুব ভালো তাতে অনেক সুবিধা হবে ভজনের কেন বলছেন শ্রী চৈতন্য মহাপৌ যত পার্শ্বদ তারা সংসারী ছিলেন বাহ্যদৃষ্টিতে তারা কী ধরনের সংসার করছেন আপনারা কিছুটা অনুমান জানেন বলে নামেতে সংসার আর কেবল অনর্গল খালি গৌর গৌর বলে খালি কাঁদছেন অনর্গল খালি কান্না গৌর কই গৌর কই গৌর নেই তাদের সমস্ত সত্যা জুড়ে একজন ব্যক্তি বসে রয়েছে গৌর হরি গৌরাঙ্গ তারা যেখানে দেখান গৌরের রূপ দেখেন যখন গৌর হরি ওপারে নবদ্বীপের ওপারে এসেছিলেন গঙ্গা তখন কেউ বাধা মানে নাই নৌকা কোথায় তখনকার দিনে এত ছিল নাকি কার একটা বোট ফোট থাকলো না খাতো সবাই জলে ঝাঁপিয়ে পড়ছে চৈতন্য ভাগবত বলছে যে সাঁতার জানে না কোনোদিন সাঁতার পাতা শেখেনি যে মায়ের অন্তঃসত্ত্বা সে মাও বলছে আমি গৌরকে দেবো বলে জলে ঝাঁপিয়ে পড়ছে ভয় নেই আবার অনায়াসে গৌরের নাম নিয়ে পারও হয়ে যাচ্ছে ওপারে গিয়ে গৌরকে দর্শন করছে আশ্চর্য গৌরের মহিমা এই গৌরাঙ্গের সঙ্গে গৌরাঙ্গের পার্শ্বদগণের সম্বন্ধ একটু উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন গৌরাঙ্গ আজ সন্ন্যাস নিয়ে চলে গেছেন তারা প্রাণটাকে কোনো মতে ধরে রেখেছেন এই প্রাণ এভাবে থাকে না কিন্তু জোর জবস্তি যদি আমি মরে যাই গৌর খবর পাবে গৌর কষ্ট পাবে এই জন্য প্রাণ ধরে রেখেছেন আর প্রাণ ধারণ করে রেখেছেন গৌরের স্মৃতি নিয়ে অমৃতময় স্মৃতি আর সর্বদাই ওই গৃহস্থ আশ্রমে থেকে সর্বদাই ভগবানের ভজন করে যাচ্ছেন সেবা করে যাচ্ছেন আর যদি কার্যক্রমে চাতুর্মাস্য ব্রত এলো এই যেমন এবারে এলো পুরুষোত্তম ব্রত তাহলে তো কোনো কথাই নেই তাহলে চার মাস আর এই এক মাস পাঁচ মাস পাঁচ মাস চলো আমরা গৌড়ের কাছে যাব আমরা আমরা শিক্ষেত্রে থাকব। আমরা গৌড়ের সঙ্গে থাকব। বলে সব গৃহস্থ ব্যক্তি আসা স্ত্রী পুত্র বাচ্চা এইটুকু বাচ্চা তাকে কোলে নিয়ে সব মা চললো একবারে কোথায় হাজারে হাজারে সব চললেন কোথায় বলে নীলাচল ধামে গাড়ি ছিল না গাড়ি ছিল না হেঁটে হেঁটে নবদ্বীপ শান্তিপুর বিভিন্ন যেখানে যত ভক্ত সব চলো আমরা গৌড়ের কাছে যাবো গৌরের কাছে চলে গেলেন হাজার হাজার ভক্ত সব গৌরের কাছে গিয়ে উপস্থিত গৌরের কাছে গেলেই রাজা তো কৃপা করেন রাজা ভালোবাসেন সবার থাকার ব্যবস্থা ভগবানের প্রসাদের কোনো কোনো রকম অসুবিধে নেই সেই সব আর ওই যে চার মাস সেখানে থাকলেন আর পুরুষোত্তম ব্রত হলে তো পাঁচ মাস হয়ে গেল এই পাঁচ মাস যে তারা থাকলেন আর গৌরের ধামে যাওয়ার জন্য ওই বাচ্চা বুড়ো একবারে হাবড়া ছোট বুড়ো ওয়াজ লাঠি ভর দিয়ে দিয়ে যাচ্ছেন গৌরে গৌরকে দর্শন করবেন সব কিসের জোরে যাচ্ছেন গৌরের নামের জোরে সংকীর্তনের জোরে আর এই যে যাচ্ছেন তাহলে তাদের গতি কত হতে পারে সারাদিনে এই বাচ্চা বুড়ো কত হাঁটতে পারে সারাদিনই যদি আমরা এবারে যে দূরে নিই কুড়ি কিলোমিটার হাঁটলো তাহলে সাড়ে ছশো কিলোমিটারকে এবার কুড়ি দিয়ে ডিভাইড করো কত দাঁড়ালো সেটাকে এবার মাসের হিসাব করো কত মাস তাহলে হিসাব করলে দেখা যাবে কি গৌরের ধামে যেতে গৌরের নীলাচল ক্ষেত্রে যেতে তাদের কত মাস লাগলো আবার যখন ফিরে আসবে তখন কত মাস লাগলো আর যে চার মাস বা পাঁচ মাস ওখানে থাকলো তাহলে কত মাস হলো তাহলে বারো মাসের মধ্যে সব প্রায় সব মাসই গৌরের সঙ্গেই কাটছে হিসাব করলে কত দাঁড়াচ্ছে আর যেটুকু বিরহ আছে সেগুলো কাঁদতে কাঁদতে সে যখন গৌর এক একজনকে বিদায় দিচ্ছেন পৃথিবী বিদীর্ণ হবেন গৌর যখন এক একজনকে আলিঙ্গন করে আদর করে করে বিদায় দিচ্ছেন সেই বিদায়ের প্রসঙ্গ যদি আপনারা কোনোদিন শোনেন পৃথিবী বিদীর্ণ হয়ে যায় আপনার হৃদয় বিদীর্ণ হয়ে যায় গৌর কাঁদছেন অচরে ওরা কাঁদছেন যেতে পাচ্ছেন না যাওয়ার জন্য এরকম হচ্ছেন আবার ফিরে চলে আসছেন গৌর একবার করে জোর করে মাথাটায় ঘুরি চলে যাওয়া হচ্ছে আবার ফিরে দেখাচ্ছেন গৌরেতে আর গৌরেরও তাই এই সব বিরহ যন্ত্রণা যদি জানেন তাহলে আপনারা বৃন্দাবনের গোপিকাগণের ব্যাপারটা বোঝবার সাহস করতে পারেন আজ নয় যদি কখনো কোনো জন্মে কোনো এক সাধুর আপনার বাস্তব সাধুর সঙ্গ হয় তিনি যদি আপনার হৃদয়ে এইসব ভাবগুলো ইনকালকেট করতে পারেন সঞ্চারিত করতে পারেন সেই সঞ্চারী ভাবের দ্বারা আপনি এগুলোকে অনুভবের মধ্যে আনতে পারবেন দার্শনিকভাবে খালি পড়ে আর এগুলো জেনে গল্প জেনে পারবেন না কৃপা সাপেক্ষ তাহলে প্রত্যক্ষ আপনার হৃদয় উদ্বিত হবে আপনি দেখতে পাবেন কি যন্ত্রণা কি কষ্ট গৌরের বিরয় তাহলে এখানে যে উদাহরণটা দিয়েছে ব্রহ্মা ব্রহ্মার যে তত্ত্বটায় কোনো ভুল নেই ব্রহ্মার তত্ত্বটা যা বলেছে একদম হান্ড্রেড পার্সেন্ট খুব ঠিক কথা বিষয়ী ব্যক্তি যে বিষয়ে প্রমত্ত রয়েছে জঙ্গলে গিয়ে করবেটা কি তার মনটা তো বিষয় তো রয়েছে আর যদি কেউ জিতেন্দ্রীয় হয় সবসময় ভগবত চিন্তায় বিভোর আনন্দে বিভোর রয়েছে সর্বদে অনর্গল সেই সাধু করছে নিরন্তর সেই হরিকথা শ্রবণ করছে তার জঙ্গলে যাওয়ার কি দরকার ঠিকই আছে তো এখানেই ঠিক আছে কারণ জঙ্গল কথাটার ব্যাখ্যা আমরা করব এগারো স্কন্ধে ভগবান এসব বলেছেন এসব বলতে গেলে অনেক সময় অল্প কম করে চার পাঁচ ঘন্টা যদি আলোচনা না করা যায় এক এক সেশনে যখন এক এক সিটিংয়ে চয় কম করে চার পাঁচ ঘন্টা অনর্গল সকাল নটায় বসে কম করে বারোটা আবার এক ঘন্টা বিরাম দেওয়া হলো এক দেড় ঘন্টা আবার দুটো থেকে ছটা হলে এই অমৃতময় কথা যদি আস্বাদন করতে পারে তাও সন্তুষ্ট হওয়ার পক্ষে মুশকিল আমি বলতে পারবো না বলেও মনে হয় কিছু বলা হলো না কাজে এখানে একটা কথা হলো এই যে কেউ যেন কোনোদিন গৃহ গৃহস্থ ব্যক্তিকে ভক্তকে কখনো যেন ঘৃণার চোখে দেখবেন না যারা দেখেছেন যারা এই ধরনের আমি দেখেছি অনেক ব্রহ্মচারী অনেক সন্ন্যাসারী সন্ন্যাসী তারা নিজেকে অনেক বড় মনে করে গৃহস্থ ব্যক্তিকে উপহাস করেছে পচা গৃহস্থ পচা গৃহস্থ এরমভাবে বলেছেন চোখের সামনে দেখেছি তারা অধপতন হয়ে গেছেন গিয়ে সংসারে পড়ে গেছে গৃহস্থ ব্যক্তিদের মধ্যে কার কি অবস্থা কেউ জানেন না এমন কি যারা মায়ের ভূমিকায় রয়েছেন তাদের ভক্তির কার কি অবস্থা কোনোদিনও মেয়ে ছেলে বলে যেন উপেক্ষা না করে আমাকে তত্ত্ব বলতে গিয়ে এটা বলতে হয়েছে সাবধান করার জন্য কেউ যেন স্ত্রী শরীরের প্রতি আকৃষ্ট না হয় কেউ যেন পুরুষ শরীরের প্রতি এই কথা বোঝাতে গিয়ে আমাকে আরও সব গভীর কথা আমি বলবো এইসব কথার মানে কি গভীর গৌরীয় দর্শনটা কি এসব আলোচনা আমি করব কিন্তু কেউ যেন এইসব স্পর্ধা প্রকাশ না করে নিজের সামর্থ্যটা কত নিজের সামর্থ্য কত সেটা যেন আগে বুঝবার চেষ্টা করে আমার সামর্থ্য কত এটা যেন নিজের ওয়েটটা কত এই জন্য এই গৃহস্থ আশ্রমটাকে আমাদের শাস্ত্র বলেছে ঠিক যেন মনে হচ্ছে একটা দুর্গ দুর্গ বোঝা যায় বড় বড় রাজাদের এখন আমরা পুরনো দুর্গ সব দেখেছি এলাহাবাদের ভারত ভরতপুরের রাজার দুর্গ বিভিন্ন জায়গা আমরা দিল্লিতে বড় বড় সব দুর্গ সে মানে দুর্গ মানে দেখলে ভয় হবে বিরাট এরিয়া নিয়ে সে দুর্গ সেখানে ফুটো রয়েছে বন্দুক ফিট করে ওখানে সব সৈন্যরা থাকবেন বাইরে থেকে যারা আক্রমণ করবে দুর্গের সামনে একটা পরীক্ষা থাকে পরীক্ষা বোঝেন একটা জল থাকে তার মধ্যে এড়িয়ে ঝাঁপ মেরে আসতে পারবে না অনর্গল সেখান থেকে যোদ্ধা যারা যুদ্ধ করবেন সেই শত্রুকে পরাজিত করবেন ওর ভেতর থেকে সেখানে সুবিধে কি না জঙ্গলে খোলা জায়গার মধ্যে যদি আপনাকে যুদ্ধ করতে হয় পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সেখানে আপনি ক্লান্ত হয়ে পড়বেন কেন খাওয়া দাওয়া পাবেন না এমন পরিস্থিতি খাওয়ার কোনো সময় নেই যারা যুদ্ধ করেন তাদের এমন এমন সময় যে খাওয়ার কথা চুলোই যা দুদিন খাওয়া জোটে না এই ভগৎ সিং ভগৎ সিং এসব ভাই যুদ্ধ করেছিলেন প্রাণটাকে অনায়াসে দিয়ে দিয়েছিলেন যা দেশ মাথার জন্য তা আমরা তো ভগবানের জন্য দিতে পারি না ওদের দেশ মাথার জন্য দিয়েছিল অনায়াসে বন্দে মাতারম বলে দিয়ে দিয়েছিল আমরা এখানে গুরুদেবের চরণে পরমহংস বৈষ্ণবগণের চরণে ভগবানের চরণে প্রাণ দিতে পারি না এতটাই ক্যাঁকড়ার মতো হৃদয় আমাদের মুখে বড় বড় কথা ভাষণ একেবারে লম্বা চওড়া এসব ভাষণগুলো বন্ধ হওয়া দরকার যেখানে যেখানে ভাষণ হচ্ছে সে ভাষণগুলো বন্ধ করে দিতে হবে ভাষণ বন্ধ করো হরিকথায় যদি বলা হয় বলো আর ভাষণ সব বন্ধ আমার কথাতে অনেক জায়গায় ভাষণ বন্ধ হয়ে গেছে আরও চেষ্টা করছি গোমাতার হত্যা বন্ধ হোক গোমাতার হত্যা ভাষণ দেওয়া এসব সব বন্ধ হোক সত্যিকারের কথা আলোচনা হোক সেখানে এখানে বলা হচ্ছে এটাকে সংসারটাকে যদি দুর্গের সঙ্গে তুলনা করা হয় অর্থাৎ ওখানে সেখানে কি হয় অনায়াসে আমি খাওয়া দাওয়া পাবো জঙ্গলে আমি যখন ঘুরি তখন খাওয়া দাওয়া পাবো সময় মতো আর না পাওয়া গেলেও যাদের অক্ষমতা সেরম হয়েছে না খাওয়া না পাওয়া গেল কিন্তু সবার তো সেরম অবস্থা হয় নাই সেই জন্য বলছেন এখানে সময় মতো প্রসাদ আদি পাওয়া যাবে শরীরের অসুখ বিসুখও সেরম হলে ব্যবস্থা হয়ে যাবে সব সুবিধা আছে এই সুবিধাটাকে অনুকূলভাবে ভক্তির অনুকূলভাবে গ্রহণ করে যদি কেউ ভক্তি কার্য চালিয়ে যায় তাহলে তার সিদ্ধি অনিবার্য বোঝা গেল কি বলল তাহলে গৃহটাকে দুর্গের সঙ্গে তুলনা হয়েছে তুলনা করা হয়েছে কেন দুর্গের সঙ্গে তুলনা করা হয়েছে এই কারণে গৃহের মধ্যে সব খাওয়া দাওয়া সব রসদ আছে সৈন্যরা যখন যুদ্ধ করে দুর্গেতে তার ভেতরে দেখবেন যে আট ঘন্টা কোনো সৈনিক যুদ্ধ করলো একটা ব্যাচ ব্যাটেলিয়ান তারপর তারা আবার নতুন ব্যাটেলিয়ান গেল তারা বলল তোরা চলে যা ওরা গিয়ে এবার খেয়ে দেয়ে ভালো করে বিশ্রাম নিল বিশ্রাম নিয়ে উঠে আবার ওরা যুদ্ধক্ষেত্রে বোঝা গেল কি বললে এভাবে ব্যাচ পরিবর্তন হয় আট ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা দশ ঘন্টা এইভাবে ব্যাচ পরিবর্তন এইভাবে দুর্গের মধ্যে সুযোগ পাওয়া যায় সংসারে যদি স্ত্রী ক্লান্ত হয়ে পড়েন স্বামী সহায়তা করবেন কেন কৃষ্ণের সংসার ভগবানের সেবা পুজো চালাবে স্ত্রীর শরীর খারাপ স্বামী সহায়তা করলেন ছেলে পেলে বড় হয়ে গেল সে কৃষ্ণের দাস দাসী তারা সহায়তা করলেন সব কিছু পাওয়া গেল সংসারেতে সেখানে বিভিন্ন রকম এই যে বাইরে রোদ গ্রীষ্ম বর্ষা শীত এগুলো সহ্য করার ক্ষমতা সবার নাই গৃহ গৃহ গৃহস্থ ব্যক্তি তাও আমি দেখেছি ত্যাগী ব্যক্তির ওরকম ধরনের সামর্থ্য নাই ত্যাগী ব্যক্তির ওই সামর্থ্য আমি দেখে মা আমি বলে আমি তখন তাদেরকে এত আদর করেছি করে থাকি কল্পনা করে তারা অবাক হয়ে যে আমরা তো ত্যাগী না আমার এত ভালোবাসে হ্যাঁ এমন এমন আদর্শবান ব্যক্তি আমি দেখেছি জীবনে তারা শীত গ্রীষ্ম শরৎ হেমন্ত ভালো ভালো খাওয়া রয়েছে সন্মুখে কিচ্ছু করতে পারে না বলে মহারাজ আমি একবার ভোজন করি সত্যি দেখি কোনো লোভনীয় বস্তুতে লোভ নাই কিচ্ছু নাই গরমেতে তাদের কোনো বিকার নাই আমার সঙ্গে ওই গরমে একই সঙ্গে বসে রয়েছে কিচ্ছু অসুবিধা নেই তাদের সংসারে রয়েছেন কত বড় আদর্শ তাদের কাজেই এই সব আদর্শবান ব্যক্তিদেরকে আমরা দণ্ডবোধ করি কারণ বাইরের দৃষ্টিতে ত্যাগী সে যে আমি আপনাদের ধোকা দিলাম এর থেকে এই ত্যাগী না সেজে গৃহস্থ ব্যক্তির যে সাজসজ্জা তাতে ভক্তির যে ব্যবস্থা এটা খারাপ না মন্দ নয় ভালো অবশ্যই এর নাম করে যদি কেউ ডুবে যায় সংসারে তার জন্য আমি আমার দায়ী নয় যাই হোক এখানে সুন্দরভাবে তুলনা করা হলো বলা হলো কি প্রিয়ব্রতর কথা বলা হলো প্রিয়ব্রতকে এইভাবে তিনি কি করলেন সংসারেতে পাঠালেন কোথায় রাজ্য রাজধানী পালনের জন্য নিয়ে গেলেন যখন নিয়ে গেলেন তখন প্রিয়ব্রতর কোনো ইচ্ছা নেই মনে কিন্তু কি করবেন পিতামহ বিশ্ব বলছেন যেন ধীরে ধীরে গৃহস্থ আশ্রমে ফিরে এলেন কিন্তু ব্রহ্মা যখন নিজের ধামেতে যাচ্ছেন হংসবাহন তিনি আস্তে আস্তে যখন উপরে যাচ্ছেন ব্রহ্মার মনটা খারাপ হয়ে গেল বোমা বলছেন দেখো ওই কিন্তু ভালো রাস্তায় গেছিল আমি ওকে যুক্তি দিয়ে শাস্ত্র যুক্তি দিয়ে ফেরালাম কীরকম যেটা বিমানা হয়ে গেলেন ব্রহ্মা মনে মনে সন্তুষ্ট হলেন না তাকে ফেরালেন বটে কিন্তু সুখদেব গোস্বাই বলছেন দেখো যারা এরকম যারা এরকম ধরনের পরমাংশ সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তি লাভ করেছে ভালোবাসা লাভ করেছে তাদেরও সংসার কিছু করতে পারে না এবং गुरुपनैक भक्त्या বিদ্যা कुठारेन स्थितेन धीर বিবৃশ্য জীবা স্বয়ময়ম অপ্রমত্য ইত্যাদি শ্লোকের আলোচনা আমি করবো এগারো স্কন্ধ আসবে অপ্রমত্ত হয়ে কোনো যখন মায়া কোনো রকম যেন লোভ প্রলোভন তাকে গ্রাস করতে পারেন সব তোমায় সব তোমায় সজাগ যেমন একটা ধারালো ছুরি নিয়ে কেউ যদি কাজ করতে চায় তখন কি হয় ছুরিটা দিয়ে খেয়াল আমি এই উদাহরণটা দিয়ে থাকি অনেকে বলেন মহারাজ সংসারে থাকলে আমাদের সংসারে অভিনিবেশ তো আসবেই কত রকম কাজ আছে ছেলে পেলেদের সব পড়ানো এইদিক ওদিক যাওয়া তো কি করে থাকবে ভগবানের চরণে মন থাকবে আমরা কেন থাকবে না ছিল সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর তার অনেক ছেলে মেয়ে ছিল প্রচুর অনেক মেয়ে অনেক ছেলে অনর্গল ভজন করতেন কি করে করতেন ভগবান জানেন কি করে ভজন করতেন অনর্গল এত ছেলে পূর্বপক্ষের ছেলে মেয়ে এ পক্ষের ছেলে মেয়ে স্ত্রী মারা গেছিলেন আবার মা ভগবতী মা ভক্তিমতী মা এসছিলেন তারপরে আমরা বহুপাতকে পেয়েছি এসব কথাটা যদি আপনাদের জীবনের সঙ্গে নিজেদের দুর্গন্ধ জীবনের সঙ্গে তুলনা করতে জানা হবে না বড় আশ্চর্য কাজেই ভক্তিবিনোদ ঠাকুর কি করে করেছে আমি একটা উদাহরণ দিই আচ্ছা ধরো ধরো তোমাদের মধ্যে কেউ কোনো আমরা দেখেছি আমাদের পূর্বে মাদের আদর্শময়ী মা ছিলেন তখনকার দিনে এখনকার মারা সবার কথা বলছে না আদর্শ হারিয়ে ফেলছেন ধীরে ধীরে বলা হচ্ছে সেই মায়া তাদের বলা হচ্ছে সেই মা এবার ধরো কাউর গ্রামের মা গ্রামে রয়েছেন সেই মা বসে বসে কি করছেন মুড়ি ভাজছেন মুড়ি ভাজছেন মুড়ি ভাজছেন আর কাউ আর বাচ্চাটাকে দুধ পান করাচ্ছেন হ্যাঁ আবার এক ব্যক্তি এসে সে কিছু কয়লা ফয়লা দেয় তার আবার হিসাব করছেন মুখে তিনটে গায়ে একসঙ্গে আবার একটা উদাহরণ দিই আমরা নিজেদের মায়েদের দেখেছি আমাদের নিজেদের আমাদের জীবনেই দেখেছি যে মা কোলে ট্যাকে নিয়ে দুধ পান করাচ্ছেন আর দেখছি ওখানে সবজিটাকে আমান্য করছেন দেরি হয়ে যাবে চলে যাবে কর্তা তাড়াতাড়ি করে আমান্য করছেন আবার একজন এসে পড়েছে আত্মীয় তার সঙ্গে কথা বলছেন আমান্য করছেন তিনটে কাজ একসঙ্গে চলছে কেউ যে মুড়ি নিয়েছিলেন গেল মাসে কত মুড়ি দিয়েছিল তার হিসাব তাই মুড়ি হিসাব চলছে মুখে আবার বা দুধের হিসাব দুধ ওলার থেকে এখানে চলছে তিনি সবজিতে আমান সবজি আমান্য করছেন বটিতে বা ছুরিতে নিজেই দেখেছি ঝড়ের বেগে একটা আলু ধরছে আর কুচু কুচু করে শেষ কী করে হয় কে জানে আবার বাচ্চাকে দুধ পান করছে তিনটে কাজ একসঙ্গে করছে কিন্তু তথাপি তার দৃষ্টিতে কিন্তু উপকর রয়েছে যেন কোনো মতে অসাবধান আর হাতটাই যেন ছুরিতে কেটে না যায় বোঝা গেল কি বললাম তাহলে সংসারের কাজ সবই করবে সবসময় মনে রাখতে হবে যেন হাতটা আমার ছুরিতে কেটে না যায় অর্থাৎ মায়া যেন আমার হাতটাকে কেটে না দেয় তাহলে বোঝা গেল অনায়াসে সম্ভব অনায়াসে করা যায় যখন আমরা দেখি মহান মহান বড় বড় পুরুষগণ কি করে তারা এত হাজার হাজার ভক্তকে হরিকথা বলছেন তাদের কথা শুনছেন পরমপ্রিয় মাধব গোস্বী মহারাজকে একজন মারবাড়ি লক্ষ্য করছেন সাধুটা তো দেখতে খুব ভালো কিন্তু কেমন ভজন করে মারবাড়ি ব্যক্তি কলকাতায় মঠে তিনি বললেন এই সাধুকে পরীক্ষা করতে হবে সকালবেলা এসছেন আরতির পর দেখেন পরমপ্রিয় মাধব গোস্বী মহারাজ আরতির শেষে ভক্তগণকে কৃপা করার জন্য অনর্গল হরিকথা বলছেন কেউ কেউ প্রশ্ন করছেন দণ্ডবাদ করে বিভিন্ন কথা জানাচ্ছেন তারপর চলে যাওয়ার পর আবার দুপুরবেলা তিনি এলেন এসে দেখলেন সেই মহারাজ আবার সেই কত লোক এসছে তার সঙ্গে কথাই বলে যাচ্ছেন আবার সন্ধেবেলা আরতির পর সেখানে দেখছেন তো সর্বক্ষণ যে লোকের পর লোক আসছে মহারাজের দেখা করতে কথা বলছেন মহারাজ সারা রাত ধরে তখনকার দিনে এসব ছিল না যেসব চিঠি আসতো তার জবাব দিতে বসবে না ঘুমিয়ে সমস্ত ভক্তকে এই হচ্ছে বৈষ্ণব ছিলেন যে কাউকে একটা চরণে আশ্রয় দিয়ে দিলাম ব্যাস নামে মাত্র হয়ে গেল তুই এবার ছাগলের মতো চড়ে খা মায়ার জগতে ওরম নয় একটা বৈষ্ণব যখন কাউকে চরণে আশ্রয় দেয় অনর্গল তার চিন্তা থাকে আমি তাকে গ্রহণ করেছি সেই জন্য বেপথে না যায় আর যদি বা যায় এই জন্মে আবার পরের জন্য তুলা দায়িত্ব থাকবে মনে থাকে এসব সিদ্ধান্ত পরম শ্রীধর গোস্বী এরম বলেছিলেন এক পরম বৈষ্ণব তেজিয়ান বৈষ্ণব সাধুর চরণ যদি আশ্রয় করে কাউ যে জোর জবস্তি কোনোরকমভাবে এমন অপরাধ করলো পতিত হলো সেই বৈষ্ণব যেহেতু তাকে ধরে রয়েছে এই জন্মে না হলে পরের জন্মে তারপরে কোনো মতে তুলবেই তাকে নিস্তার তাকে করবেই এক শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ হয়ে যাওয়া মানে তোমার এবারে ইয়েলো সিগনাল হয়ে গেছে এবার গ্রিন সিগনাল শিগগিরি পাবে ভগবান কাছে যাওয়ার বোঝা গেল কি বললাম কাজেই আমাদের হাতটা যেন মায়াদেবী কেটে না দেয় এই জন্য সদা সতর্ক থাকবার দায়িত্ব পড়েছে আর যে এরকমভাবে সদা সাবধান থাকতে পারবেন সে গৃহস্থ আশ্রমে থেকেও জয়যুক্ত হবেন নচে ত্যাগী আশ্রমে থেকেও পরাভব হবে পরাজিত হবেন মায়ার বস হয়ে গিয়ে মায়ার লাতি খাবে এবং পরাভব হয়ে যাবে বড় বিপদ সেই জন্য এখানে বলছেন এক সদগুরু বৈষ্ণবের শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করা মানেই হলো ব্যাস সমাধান শিশুক বলছেন অবশ্য বাস্তব আশ্রয় করতে হয় নাটক নয় যে সুখদেব গোস্বামীজি ইতি সমভিহিত ইতি সমভিহিত মহাভাগবত ভগবত ত্রিভুবন গুরুর অনুশাসনম আত্মনে আত্মনে লঘু আত্মনে লঘু तयावन तलो अवनो बचन इति समाविह इति समोवि इति समोभिहितो महाभागवतो भगवत भगवतस्त्रिभुवनो गुरोरनुशासनम आत्मनो लघुतया अवनत शिरोधरो बारम इति सबौ বারম ইতি বহু মানম উবাহ এইভাবে কি হলো বলছেন সুখদেব গোস্বামী বলছি হে রাজন মহাভাগবত প্রিয়ব্রত এই প্রকারে এই প্রকার অভিহিত হয়ে অর্থাৎ ব্রহ্মা এভাবে বোঝালে পরে যে কথা বুঝলেন ত্রিভুবন গুরু ব্রহ্মার অনুশাসন বাক্যেতে নিজে তার নিকট অতি ক্ষুদ্র বলে তার মাথাটাকে তার সামনে নোয়ালেন তাই হবে আপনি যখন বলছেন তাই হবে বালামীতি সবহু মানম উবাহ বালামীতি মানে চিকে যা আপনি যা বললেন শিরো ধরো আপনার বাক্যটাকে আমি মাথায় নিলাম অবনত হয়ে অবনত শিরো ধরো বালামীতি সবহু মানম উবাহ হয় কি বললেন তুমি সংসারেতে ফেরচরেল এদিকে মনু সন্তুষ্ট হয়ে সানন্দে যথাবিধি ব্রহ্মার পূজা করলেন ব্রহ্মাও দত্ত পূজা উপহার গ্রহণ করে প্রিয়ব্রত এবং নারদের সমক্ষে নিজ ধামেতে আস্তে আস্তে উঠে যাচ্ছেন ওপরতে কিন্তু মনে মনে ব্রহ্মার একটা দুঃখ রয়ে গেল যে বেটা আমার নাতি আমার নিবৃত্তির পথে গেছিল এর মধ্যে কোনো কপটতা ছিল না কাজটা করলাম কিন্তু কি নিবৃতি নিবৃত্তি পথ থেকে একে প্রবৃত্তি মার্গে প্রবর্তন করে তাদের দ্বারা অবিষমভাবে দৃষ্টি হইয়া গমন করে অর্থাৎ তাকে নিবৃত্তি মার্গ থেকে আবার প্রবৃত্তি মার্গে জোর করে আমি ঢোকালাম এইভাবে মনটাকে একটু বিষণ্ন হলো যে ভালো ছিল নাতিটা একেবারে নিবৃত্তি মার্গে গেছিল ওর মধ্যে কপটতা ছিল না যাক এখন কি করবেন এখানে বলছেন এই যে প্রিয়ব্রত কিয়ৎকাল পরে তিনি প্রজাপতি বিশ্বকর্মার কন্যা বহিষ্মতিকে বিবাহ করেছিলেন যে সময় তিনি ভজনে গেছিলেন সেই সময় বিবাহ হয় নাই রাজপুত্র ছিলেন পরবর্তী সময়ে কি করলেন তিনি বিশ্বকর্মার কন্যা হ্যাঁ বহিষ্মতিকে বিবাহ করলেন এই ভার্যার গর্ভে তিনি উপযুক্ত দশটি পুত্র জন্ম দিলেন সর্বকনিষ্ঠ তার মধ্যে উজ্জ্বস্বতী নামে এক কন্যা জন্ম ছিল এই দশজন পুত্রকে নাম হল অগ্নিধ্র ইদমজীব যজ্ঞবাহু মহাবীর হিরণ্য রেতা ঘৃতপৃষ্ট সবন মেধাতিথি বিত বিতিত বিতিহত্র এবং কবি এরা সকলেই অগ্নি নামে অভিহিত সেই দশজনের মধ্যে কবি মহাবীর এবং সবন এই তিনজন ঊর্ধ্বরেতা ছিলেন কি ছিলেন এই দশজনের মধ্যে কবি মহাবীর ও শবন এই দুজন ঊর্ধ্বরেতা ছিলেন আর তারা বিবাহ করেন আজন্ম তারা ব্রহ্মচর্য পালন করেছিলেন যাই হোক এখানে অগ্নিদ্রোর কিছু কথা বলা রয়েছে অগ্নিদ্রোহ কিভাবে প্রিয়ব্রত অন্য ভার্যার গর্ভে তিনটি পুত্র হয়েছিল প্রিয়ব্রত অন্য একটা ভার্যা ছিল তার গর্ভে তিনটি পুত্র হয়েছিল তাদের নাম উত্তম তামস এবং রৈবত ইয়ারা মন্নন্তরের অধিপতি হয়েছিলেন আর উত্তম মন্নন্তর তামস মন্বন্তর হৈবত মন্বন্তর আমরা বলে থাকি এরা ওই মন্দন্তরে অধিষ্ঠাত্রী হয়েছিলেন মন্নন্তার মন্দন্তরে অধিপতি হয়েছিলেন পরবর্তী সময় তাহলে এই মহামনা জগৎপতি প্রিয়ব্রত একাদশ অর্বুদ একাদশ অর্বুদ বৎসর যাবৎ পৃথিবী ভোগ করেন তার বাহুযুগলে অখণ্ড অখণ্ডনীয় বলে পরিপূর্ণ ছিল এত তার বীর ছিলেন তিনি রকমভাবে কোনো অসুবিধা হয়নি বৈষ্মতী তার দক্ষিণে দক্ষিণ দিকে আছে দক্ষিণ মানে ওই আমরা যখন ওই যেটাকে বলি দক্ষিণ কি বলেন বিন্ধ্যাচল পর্বত সেটা পেরিয়ে গেলে এই মনু রাজার রাজধানী ছিল বহিষ্মতি এটা অন্য জায়গায় আছে তাহলে সর্বদাই বিবেকের দ্বারা ভক্তির দ্বারা পরিপূর্ণ থেকে কিভাবে রাজ্য রাজধানী তিনি পরিচালনা করেছেন সেটা স্বপ্নের অতীত বলছেন বিজ্ঞান বিবেক যেন পরাভূত বিজ্ঞান বলছে বিজ্ঞান বিবেক যেন পরাভূত হইয়াছিল এই নিমিত্ত তিনি যেন বলছেন বলছেন এখানে তার বিষয়ভোগ সামান্য ছিল না বাইরের দৃষ্টির মধ্যে বিষয়ভোগ প্রচুর পরম প্রেয়সী বরস্মতির সহিত অনুদিন বর্ধমান আমোদ প্রমোদ ক্রিয়াকৌতু হাস্য পরিহাস আদি দ্বারা বিজ্ঞান বিবেক যেন পরাভূত হইয়াছিল এই নিমিত্ত তিনি যেন আত্মবিস্মৃত হইয়া থাকিতেন মনে হতো অন্তরতে কিন্তু তার কোনো অসুবিধে ছিল না অন্তরতে তা সর্বদাই সাবধানে থাকতেন তারপর তিনি রাজ্য রাজধানী ছেড়ে দিয়ে আমরা শশাগরা পৃথিবীর বর্ণনা করব জম্বু প্রক্ষ শালমলি কুশ ক্রঞ্চ শাক পুষ্কর এই সাতটি দ্বীপ আর এই সাতটি দ্বীপের সাতটা সমুদ্র তাদের ভাগ করে রয়েছে লবণ জল ইক্ষু জল সুরা জল ঘৃত জল দধি জল দুগ্ধ জল এবং শুদ্ধ দল এই সাতটা নদী সাতটা এই জলেতে পরিপূর্ণ এসব ডিভিশন আমরা আলোচনা করব বর্তমানে এখানে বিরাম দিয়ে সায়ংকালীন অধিবেশন আমরা আলোচনা করে এবার ভরত মহারাজের কাহিনীতে যাব যার নামেতে ভারতবর্ষ নাম হয়েছে भयम प्रमत्त बनी वनीशोपीषाद यत शास्ते हे सहसट पत्न्या जितेन्द्रिय स्वात्मरतेर्बुदस्य संसा अत गृहश्रम किं नो करती अवद्याम भयाम प्रमत्त बने वनेशुअपीषाद यत हो सस्ते सहसट पत्न्या इतेन्द्रियस्वात्मरतेर्बुधस्य गृहाश्रमः किं नु करति अवाद्याम् वाञ्छा कल्पतरुष के पास पतितानंग पावन को नमो